আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ ডাকবেন হে আদম আল্লাহ সাল্লাম তখন তিনি জবাব দিবেন আমি হাজির আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হতেই তখন আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে বের করে দাও আদম আল্লাহ সাল্লাম বলবেন জাহান্নামী কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখবে নেশাগ্রস্তের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি কঠিন সুরাহাজ আয়াত নম্বর দুই সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে সেই একজন কে তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কেননা তোমাদের মধ্য হতে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে অতপর তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার কসম আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতবাসীর এক তৃতীয়াংশ হবে আবু সাইদ রদিল্লাহ তালাহু বলেন আমরা এ সংবাদ শুনে আল্লাহু আকবর বলে তাকবির দিলাম তিনি আবার বললেন আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতিদের অর্ধেক হবে এ কথা শুনে আমরা আবারও আল্লাহু আকবর বলে তাকবির দিলাম তিনি বললেন তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন যেমন সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কালো পশম অথবা কালো ষাঁড়ের দেহে কয়েকটি সাদা পশম